বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি থাকবে না থাকবে না যেথাই থাকবে না থাকবে না যেথাই ভণ্ড পীরের ঘাটি ভণ্ড পীরের ঘাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি এই মাটিতে নামা চারা হইল যারা পীর ও ভাই হইল যারা পীর মনে রেখো পুরে গেছে তাদের তাকদির ও ভাই তাদের তাকদির এই মাটিতে নামাজ ছাড়া হইল যারা পীর ও ভাই হইল যারা পীর মনে রেখো পুরে গেছে তাদের তাকদির ও ভাই তাদের তাকদির ছেড়া কথা গামছা পড়ে ছেড়া কথা গামছা পড়ে ছেড়া কথা গামছা পড়ে কাটাই দিবা রাতি কাটাই দিবা রাতি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি থাকবে না থাকবে না যেতাই থাকবে না থাকবে না যেতাই ভণ্ড পীরের ঘাটি ভণ্ড পীরের ঘাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আছে রে ভাই গান দেখুরার কলকিটা না পীর ও ভাই কলকিটা না পীর মাতাল হয়ে ওরা করে বাবা জিকির করে বাবা জিকির আছে রে ভাই গান দেখুরার কলকিটা না পীর ও ভাই কলকিটা না পীর মাতাল হয়ে ওরা করে বাবা জিকির করে বাবা জিকির এক রোজা এক সিজদা করে এক রোজা এক সিজদা করে এক রোজা এক সিজদা করে ইমান নাকি খাটি ইমান নাকি খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি থাকবে না থাকবে না যেতাই থাকবে না থাকবে না যেতাই ভণ্ড পীরের ঘাটি ভণ্ড পীরের ঘাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি দেওয়ান বাগি হইল ভাইরে ইবলিশের পীর ভাইরে ইবলিশের পীর ধোকাবাজি দান্দামি তার হইল যে ফিকির বাইরে হইল যে ফিকির দেওয়ানবাগি হইল বাইরে ইবলিশের অপির বাইরে ইবলিশের অপির ধোকাবাজি দান্দামি তার হইল যে ফিকির বাইরে হইল যে ফিকির সময় হলো বদলা নেবার সময় হলো বদলা নেবার সময় হলো বদলা নেবার ভাঙো তাদের ঘাটি ভাঙো তাদের ঘাটি আমার বাংলাদেশের মাটি ছেড়ে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি ছেড়ে সোনার চাইতে খাটি থাকবে না থাকবে না যেতাই থাকবে না থাকবে না যেতাই ভণ্ড পীরের ঘাটি ভণ্ড পীরের ঘাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি আমার বাংলাদেশের মাটি সে যে সোনার চাইতে খাটি প্রিয় শ্রোতা মন্ডলী এতক্ষণ শুনছিলেন